সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাহিনী মায়া মারিচ হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম উনিশশো সালে কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ শিশু কিশোরদের প্রায় সবকটি পত্রিকাতেই নিয়মিত লেখক আজকের কাহিনী আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত ভয় ভয়ঙ্কর বইটি থেকে প্রধান চরিত্রে সাম্ব ডায়ার এবং মারিচ গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা শুরু হচ্ছে মায়া মারিচ শাম্বদের কটেজটা সামনে থেকেই শুরু হয়েছে ঘাস বন মাঝে মাঝে কিছু বড় বড় গাছও আছে তারপর জমিটা কিছু ঢালু হয়ে নেমে গেছে পান্না সবুজ কেন নদীর বুকে নদীর ওপাশেও জঙ্গল কেন নদী এঁকে বেঁকে সাপের মতো প্রবাহিত হয়েছে মধ্য ভারতের এই পান্না অভয়ারণ্যের বুক চিরে যার পোশাকি নাম পান্না টাইগার রিজার্ভ শাম্বদের এই কটেজটা বেসরকারি হলেও পান্না টাইগার রিজার্ভের অন্তর্গতই বলা যায় দিন পাঁচেক হল মধ্য ভারতের এই জঙ্গলময় অঞ্চলে এসেছে তারা বান্ধবগড় কানহা হয়ে অবশেষে তারা আজ সকালেই এসে উপস্থিত হয়েছে পান্নাতে তারা মানে শাম্ব আর তাদের সফটওয়্যার কোম্পানির অন্যতম ডিরেক্টর পেডি ডায়ার ডায়ার শব্দটা শুনলে ভারতীয়দের জেনারেল ডায়ারের কথা মনে পড়ে গেলেও ডায়ারের সঙ্গে রাজনীতি বা পুলিশ মিলিটারির কোনো সম্পর্ক নেই তার স্বদেশ বা এ দেশে যদিও তার পূর্বপুরুষরা একসময় এদেশে প্রায় দুশো বছর ধরে শাসন করেছিল ব্রিটিশ নাগরিক মাঝবয়সী প্যাডি ডায়ার একজন আদ্যপান্ত ব্যবসায়ী ব্যবসায়িক কাজে দিন দশেক আগে সে কলকাতা এসেছিল সে কাজ মেটার পর সে ভারতীয় জঙ্গল বিশেষত বাঘ দেখার ইচ্ছে প্রকাশ করেছিল সুন্দরবন কলকাতার ঘরের কাছে হলেও বাঘের দেখা পাওয়া সেখানে দুর্লভ ব্যাপার ট্যুরিস্টদের জন্য বাঘ দেখার আদর্শ জায়গা মধ্যপ্রদেশের অভয়ারণ্যগুলো তাই প্যাডি ডায়ারের এখানে আসা ঠিক হয় আর শাম্বুদের কোম্পানিও ডায়ারের সফর সঙ্গী হিসেবে শাম্বুকে জুড়ে দেয় তার সঙ্গে এ সুযোগ হাতছাড়া করেনি শাম্বু এর কারণ এই জায়গাগুলোতে আগে কোনোদিন বেড়াবার সুযোগ হয়নি সাম্বর তার উপর আবার কোম্পানির পয়সায় ভ্রমণ এমনকি কলকাতায় ফিরে তার উপর খুশি হয়ে ডায়ার তার পদোন্নতির ব্যবস্থাও করে যেতে পারে ডায়ারকে এই বহুজাতিক সংস্থার অন্যতম মালিকও বলা যেতে পারে তবে সাম্বদের বরাতটা খারাপই বলতে হবে বান্ধবগড় বা কানহাতে ট্যুরিস্টরা প্রায়শই বাঘের দেখা পেলেও সাম্বরা পায়নি হয়তো জুন মাসের প্রচণ্ড গরমই এর কারণ গভীর বনের ঝোপঝাড়ের ছায়ার আড়াল থেকে বাইরে বেরোচ্ছে না তারা বান্ধবগড়েও যখন বাঘের দেখা মিলল না তখন ডায়ার সিদ্ধান্ত নিয়েছিল যে কলকাতা ফিরে যাবে তারপর সেখান থেকে হিথ্রো এয়ারপোর্টের বিমান ধরবে এই পান্নার জঙ্গলের কটেজে আসার কথাই ছিল না সাম্বদের কিন্তু বান্ধবগড়ের রিসর্টে তাদের সঙ্গে দেখা হলো এক মারাঠি ট্যুরিস্ট দম্পতি তারা এ জায়গা হয়ে বান্ধবগড় গিয়েছিল তারাই সাম্বদের জানালো যে এই কটেজের বারান্দা থেকে তারা নাকি পরপর দুদিন বাঘ দেখেছে কথাটা শুনে ডায়ার সাম্বকে বলল বাঘের খোঁজে পাঁচ দিন যখন দুটো জঙ্গলে সময় নষ্ট করলাম তখন না হয় আরো দুটো দিন নষ্ট করার ঝুঁকি নিই আমি ওই পান্নার জঙ্গলে যাব হয়তো শেষ পর্যন্ত ওখানেই বাঘের দেখা পাবো জঙ্গলে অনেক ঘুরেছি আমি আমি যখন যে দেশে যাই তখন সে দেশের বিশেষ প্রাণীটাকে দেখার চেষ্টা করি ঠিক সেই প্রাণী যা অন্য দেশে বিশেষ মেলে না যেমন আফ্রিকাতে লোকে সিংহ দেখতে যায় কিন্তু সিংহ তো আফ্রিকা এশিয়ার অনেক দেশেই পাওয়া যায় আমি আফ্রিকার অ্যাঙ্গোলাতে দুষ্প্রাপ্য অ্যান্টিলোপ কুডু দেখতে গিয়েছিলাম তার দেখা পেয়েছি ব্রাজিলের অ্যামাজনের অরণ্যে কালো বাঘ অর্থাৎ ব্ল্যাক প্যান্থা দেখতে গিয়েও বিফল হয়নি আর ভারতবর্ষের বন্যপ্রাণী মানেই আমাদের কাছে বাঘ আর সেটা শুধু ব্রিটিশ শিকারী জিম করবেটের শিকার কাহিনীর জন্য নয় এখনো লন্ডনের অনেক বাড়িতে এদেশের বাঘের মাথা রাখা আছে যাদের পূর্বপুরুষরা এদেশে নানা কাজে এসেছিলেন এদেশে এসে ভাগ না দেখে ফিরে যাবে চলো একবার দেখেই আসি জায়গাটা লেটস গো আর তারপরেই শাম্বুদের এই জায়গায় আসা এই কটেজের কেয়ারটেকারের নাম ভুজবল সিং স্থানীয় মানুষে বংশ পরম্পরায় এই বুন্দেলখণ্ডের মানুষ প্রৌঢ় লোকটা এখানে আসার পরই ডায়ার আর শাম্ব লোকটার মুখ থেকে শুনেছে যে কথাটা মিথ্যে নয় পরপর বেশ কটা দিন নাকি বাঘ ঘোরাফেরা করেছে এই বন বাংলো আর কেন নদীর মাঝখানের জায়গাটিতে আরও একটা কথা তাদের বলেছে ভুজবল বাঘটা নাকি নরখাদক কেন নদীর ওপারে দুজন গ্রামবাসীকে হত্যা করেছে সে তারা কাঠ সংগ্রহ করতে বনে ঢুকেছিল সেই দুটো নরহত্যার পর গ্রামবাসীরা যখন ক্যানেস্তারা বাজানো বন খেদানো হুলা পার্টি আর স্থানীয় গাদা বন্দুকধারী শিকারীদের নিয়ে জঙ্গলে প্রবেশ করে তখন তাদের তাড়া খেয়েই নাকি সেই বাঘটা কেন নদী সাঁতরে এদিকে এসেছে কথাটার সত্য মিথ্যে অবশ্য জানা নেই সাম্বদের এটা ঠিক যে একটা বাঘ এখানে দেখা গেছে কিন্তু এমনও হতে পারে যে কেয়ারটেকার ভুজবল বাঘটার প্রতি বাড়তি আকর্ষণ সৃষ্টি করার জন্য এই গল্প ফেঁদেছে বেলা বারোটা নাগাদ এই কটেজ বা বন বাংলোতে এসে পৌঁছেছিল সাম্বরা বেশ অনেকটা পথ একটা ভাড়া গাড়িতে অতিক্রম করে তারা এখানে এসেছে সে গাড়িটা তাদের নামিয়ে দিয়ে আবার ফিরে গেছে মাঝের দুটো দিন বাদ দিয়ে তারপর আবার সাম্বদের ফিরিয়ে নিয়ে যাবার জন্য অর্থাৎ তিন রাত এখানে কাটাবে তারা আর তেমন যদি হয় যে আজকালের মধ্যেই ডায়ার বাঘের দেখা পেয়ে গেল তবে ফোন করলেই এখানে চলে আসবে বলে গেছে ভাড়ার গাড়ির ড্রাইভার বান্ধবগড় থেকে পান্নার দূরত্ব বেশ অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এই বাংলোতে পৌঁছে বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছিল বিশেষত ডায়ার বলতে গেলে শীতের দেশের মানুষ মধ্য ভারতের এই গরমে বেশ কাহিল হয়ে পড়েছিল সে কটেজে পৌঁছবার পর স্নান সেরে ভুজবলে রান্না করা রুটি আর গরম মুরগির ঝোল খেয়ে পাশাপাশি দুটো ঘরে শুয়ে পড়েছিল ডায়ার আর সাম্ব তিনটি মাত্র ঘর এখানে তার মধ্যে দুটো ঘর অতিথিদের আর একটা ঘর ভুজবলের নিজের জন্য বরাদ্দ বিছানাতে শোবার পরই ঘুম নেমে এসেছিল তাদের চোখে শাম্বর যখন ঘুম ভাঙল তখন শেষ বিকেল ঘর সংলগ্ন কাঠের রেলিং দেওয়া বারান্দায় সে এসে বসল কিছুক্ষণের মধ্যেই ডায়ারও তার ঘর থেকে ঘুম ভাঙার পর বাইরে এসে বসল ভুজবল চা এনে হাজির করলো তাদের সামনে চায়ে চুমুক দিতে দিতে শাম্বরা তাকাতে লাগলো সামনের ঘাস বন আর নদীর দিকে আর একটু পরেই সূর্য অস্ত যাবে দিন শেষের আলো ছড়িয়ে পড়েছে পান্না সবুজ কিন নদী আর ঘাস বনের বুকে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ে এমনিতেই হলুদ বর্ণ ধারণ করেছে বন তার উপর বিদায়ী সূর্যের আলো পড়ে তাকে ঠিক উজ্জ্বল সোনা রঙের মনে হচ্ছে অপূর্ব নৈসর্গিক দৃশ্য চুপচাপই চা পান করছিল ডায়াল শাম্বর সঙ্গে অন্তত বছর পনেরোর বয়সের পার্থক্য ডায়ালের এ কদিনে তার সঙ্গে বেশ কিছুটা অন্তরঙ্গতা গড়ে উঠেছে শাম্বর এক্ষেত্রে অবশ্য ডায়ারই কৃতিত্ব দাবি করতে পারে কার্যক্ষেত্রে ডায়ার শাম্বর ঊর্ধ্বতন কর্তা হলেও সে শাম্বকে কলকাতা ছাড়ার পরেই বলেছিল দেখো এটা অফিস নয় কাজেই অফিসিয়াল ফর্মালিটিজ এর দরকার নেই তাতে ভ্রমণের ছন্দ ব্যাহত হতে পারে ধরে নাও আমরা এখন বন্ধু অফিস ফিরে গেলে তখন আমি আবার তোমার বস কিছুটা তফাতে বারান্দাতে দাঁড়িয়েছিল কেয়ারটেকার ভুজবল হঠাৎ সে শাম্বুদের উদ্দেশ্যে বলে উঠল ওই দেখুন স্যার ঘাস বনের মাঝখানে ফাঁকা জমিটা দেখুন বাঘ নাকি ভুজবলের কথা শুনে মৃদু চমকে উঠে বেতের চেয়ার থেকে উঠে দাঁড়ালো ডায়ারা সাম্য ঘাস বনের মাঝে একটা জায়গাতে টাকের মতো ফাঁকা জায়গা রয়েছে ভুজবলের কথা অনুসরণ করে সেদিকে তাকিয়ে তারা দুজনেই দেখতে পেল প্রাণীটাকে তবে সে বাঘ নয় বিশাল আকৃতির একটা চিতল হরিণ বা স্পটেড ডিয়ার একটা পুরুষ হরিণ কি বিশাল শাখা প্রশাখা যুক্ত শিং তার বান্ধবগড়ার কানহাতে বাঘ চোখে না পড়লেও চিতল হরিণ বিস্তর চোখে পড়েছে শাম্বুদের কিন্তু এত বড় হরিণ তারা এর আগে দেখেনি ভুজবল এরপর বলল ও নাম মারিচ আমরা ওকে এই নামে ডাকি হরিণের দলপতিও এত হ্যাঁ, বড় চিতল হরিণ মধ্যপ্রদেশের কোনো ফরেস্টে দেখতে পাবেন না অনেক টুরিস্ট এখানে আসে শুধু মারিচকে দেখতে <laughs> রামায়ণের মারিচের কথা আপনি জানেন নিশ্চয়ই বলা বাহুল্য শেষ বাক্যটা কেয়ারটেকার বলল শাম্বুর উদ্দেশ্যে অন্য সবার মতো রামায়ণের মারিচের গল্পটা শাম্বরও জানা রাক্ষস রাজ রাবণ তার অনুচর মারিচকে স্বর্ণ মৃগের ছদ্মবেশে পাঠিয়েছিলেন রাম সীতা লক্ষণের পর্ণকুটিরের কাছে সোনার হরিণ দেখে সীতা তার প্রতি রামকে অনুরোধ করেন সোনার হরিণ ধরে দেবার জন্য রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণকে সীতা দেবীর প্রহরার দায়িত্বে রেখে বনমধ্যে স্বর্ণমৃগের পশ্চাৎ ধাবন করেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই রামচন্দ্র বুঝতে পারেন যে এই স্বর্ণমৃগ আসলে মায়াবী মারিচ রাম বান নিক্ষেপ করলেন মারিচকে লক্ষ্য করে কিন্তু সরবিদ্ধ ধূর্ত মারিচ মৃত্যুর আগে রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে চিৎকার করল ভাই লক্ষণ আমাকে বাঁচাও আর সেই কণ্ঠস্বর সত্যি ভেবে সীতাদেবী লক্ষণকে বাধ্য করলেন রামচন্দ্রের সন্ধানে যাওয়ার জন্য লক্ষণ রামচন্দ্রের খোঁজে বনের মধ্যে প্রবেশ করলে পর্ণকুটির থেকে অরক্ষিত সীতাকে ভিখিরির ছদ্মবেশে কৌশলে হরণ করেন লঙ্কাপথি রাবণ ভুজবলের কথা শুনে শাম্বর রামায়ণের সেই মারিচের গল্পটা আবার মনে পড়ে গেল এই মারিচ নিশ্চয়ই রামায়ণের মায়াবী মারিচ নয় কিন্তু দিনান্তের সোনালি আলোতে বিশাল আকৃতি এই হরিণটাকে ঠিক সোনার হরিণের মতোই লাগছে সোনার বনে সোনার হরিণ সে তাকিয়ে আছে এই বন বাংলোর দিকেই এরপর তার পেছনে ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে লাগলো বিরাট একটা হরিণের পাল মারিচ সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগলো বাংলো আর ঘাস বনের চারপাশে আর তার তত্ত্বাবধানে ঘুরে বেড়াতে লাগলো অন্য হরিণগুলো অপূর্ব দৃশ্য মারিচকে দেখে ডায়ার একটা বিস্ময় সূচক শব্দ করল ওয়াও শাম্বু ডায়ারকে বলল কেয়ারটেকার বলছে এই হরিণটার নাম মারিচ ডায়ার কথাটা শুনে ভুজবলকে প্রশ্ন করল মারিচ মানে কি এই বনবাংলোতে মাঝে মাঝে বিদেশি ট্যুরিস্ট আসে বলে ভাঙা ভাঙা কিছু ইংরেজি বলতে ও বুঝতে পারে ভুজবল কিন্তু ইংরেজিতে মারিচের কাহিনী ডায়ারকে ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব নয় কাজেই সে শাম্বকে বলল আপনি সাহাবকে বুঝিয়ে দিন শাম্ব ডায়ারকে প্রথমে প্রশ্ন করল তুমি রামের নাম শুনেছ তার কাহিনী রামায়ণে পড়েছ বনে দাঁড়িয়ে থাকা মারিচের দিকে চোখ রেখে ডায়ার জবাব দিল রামের নাম আমি শুনেছি তোমরা হিন্দুরা তাকে দেবতা মানো কিন্তু সরি রামায়ণ পড়িনি ডায়ারের জবাব শোনার পর শাম্ব সংক্ষেপে তাকে জানালো রামায়ণের মারিচের সেই কাহিনী ছদ্মবেশী সোনার হরিণের গল্প ডায়ার মারিচের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন আরে সত্যিই তো ওই প্রাণীটাকে সোনার হরিণের মতোই লাগছে কিন্তু এরপরই শাম্বু আর ভুজবলের দিকে তাকিয়ে ডায়ার বলে উঠলেন কিন্তু এই দৃশ্যের মানে হলো বাঘটা আর এখানে নেই আমাদের এখানে আসাটাও সম্ভবত বৃথা গেল কথাটা শুনে শাম্বু মৃদু বিস্মিতভাবে বলে উঠল বাঘ নেই কেন ডায়ার হতাশভাবে বললেন কাছাকাছি বাঘ থাকলে তোমাদের ওই মারিচ নিশ্চয়ই তার সঙ্গীদের নিয়ে এই জায়গাতে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারত না বাঘ চলে গেছে এই জায়গা থেকে ডায়ার নানা দেশের অনেক জঙ্গলে ঘুরেছেন জঙ্গলের নিজস্ব কিছু ভাষা আছে তা অল্প স্বল্প হলেও পাঠ করতে জানেন ডায়ার তার নিরিখেই কথাটা বললেন তিনি ডায়ারের কথাটা শুনে শাম্ব কিছুটা হতাশ হল কিন্তু ভুজবল সম্ভবত শাম্বদের প্রবোধ দেবার জন্যই বলল বাঘ তো আর এক জায়গাতে থাকে না আট দশ মাইল এলাকা নিয়ে চক্কর দেয় যাকে বলে বাঘ চক্কর বা বিট সে হয়তো এখন দূরে আছে রাত হলেই আবার এখানে ফিরে আসবে আপনারা তাকে দেখতে পাবেন পরপর দুদিন ওই মারি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই একদিন ভোরে আর একদিন রাতে বাঘটা এসে দাঁড়িয়েছিল কিন্তু তার কথা শুনে ডায়ার বললেন সে তুমি যাই বলো না কেন আমার ধারণা বাঘটা আর এখানে ভিড়বে না এই কথা বলার পর শাম্বুর উদ্দেশ্যে বললেন অরণ্যের আরেক নাম রোমাঞ্চ কিন্তু তোমাদের এদেশের জঙ্গলে তেমন কোনো রোমাঞ্চ পেলাম না শাম্বু এ কথার কি জবাব দেবে সে চুপ করে তাকিয়ে রইল মারিচ আর হরিণগুলোর দিকে ডায়ারও দেখতে লাগলেন হরিণগুলোকে হঠাৎ ডায়ার ভুজবলকে বললেন আমরা এসে তোমার দরজাতে কড়া নাড়ার পর তুমি দরজা খুললে তখন তোমার ঘরে দেয়ালে একটা বন্দুক ঝুলতে দেখেছি মনে হচ্ছে ডায়ারের কথাটা ঠিক শাম্বু ব্যাপারটা খেয়াল করেছিল ডায়ারের কথার জবাবে ভুজবল বলল হ্যাঁ সাহাব দিসি বন্দুক যদি কোনো হিংস্র প্রাণী এখানে উঠে আসে তবে ফাঁকা আওয়াজ করে তাকে তাড়িয়ে দেবার জন্য বন্দুকটা রাখা আছে ডায়ের বললেন ও বন্দুক দিয়ে বাঘ বা হাতি শিকার না করা গেলেও নিশ্চয়ই হরিণ শিকার করা যায় তুমি কোনোদিন শিকার করনি ভুজবল জবাব দিল হ্যাঁ, হরিণ শিকার তো নিষিদ্ধ আছে তবে একবার একটা দাঁতাল শুয়োর মেরেছিলাম খুব উৎপাত করত প্রাণীটা এই কটেজের কাছাকাছি ঘুরত সে কোনো লোক দেখলেই তাড়া করত তবে সেটাও ঠিক শিকার বলা যাবে না ভাগাবার জন্য গুলি চালিয়েছিলাম কিন্তু গুলিটা তার গায়ে লেগে গেল তবে মিথ্যে কথা বলবো না খাবারের জন্য কিছু বুনো খরগোশ মেরেছি ও বন্দুক দিয়ে ডায়ার বললেন তোমাদের এখানে তো শিকার নিষিদ্ধ নইলে হরিণ শিকার করলেও একটু উত্তেজনার স্বাদ পাওয়া যেত বাঘ না দেখার আক্ষেপটা একটু কাটতো ডায়ারের কথা শুনে শাম্বু বিস্মিতভাবে বলল তুমি স্বীকার করেছ ডায়ার বললেন আমার ইয়র্কশায়ারের বাড়িতে একটা উইনচেস্টার রাইফেল আছে লেপার্ড বাইসনের মাথা এমন কিছু ট্রফিও আছে আমার ঠাকুরদা একসময় ভারত আর আফ্রিকার জঙ্গলে শিকার করেছেন কেনিয়াতে মাঝে মাঝে শিকারের পারমিট দেয় বছরখানেক আগে আমি ব্যবসার কাজে নাইরোবি গিয়েছিলাম তখন ওই পারমিট নিয়ে এক স্থানীয় শিকারীকে সঙ্গে নিয়ে আফ্রিকার কেনিয়াতে শিকার করেছি সিংহ হয়তো মারিনি কিন্তু বেশ কয়েক ধরনের হরিণ আর অ্যান্টিলোপ মেরেছিলাম সামান্য হলেও আমার শিকারের অভিজ্ঞতা আছে শিকার ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং সে হাতি শিকারী হোক বা হরিণ ডায়ারের শখের কথা জানা ছিল না শম্বর সে বেশ অবাক হয় ডায়ারের কথা শুনে সূর্য এরপর দ্রুত ঢলতে শুরু করল মারিচ যেন এবার একটু চঞ্চল হয়ে উঠল রাত এলে অরণ্যে খাদ্য খাদকের সম্পর্ক প্রকট হয়ে ওঠে বিশেষত যেসব জঙ্গলে মাংসাশী হিংস্র প্রাণী আছে সেখানে অরণ্যের রাতই হরিণ জাতীয় প্রাণীদের মধ্যে কে কে পরের দিনে সূর্য দেখবে তা ঠিক করে দেয় বিশাল আকার চিতল হনি শেষ একবার তাকিয়ে নিল কটেজটার দিকে তারপর অদ্ভুত একটা ডাক ছেড়ে প্রবেশ করল ঘাস বনের ভেতর তাকে অনুসরণ করল তার সঙ্গীরা বেশ অনেকক্ষণ ঘাস বনের মাথার ওপর দিয়ে মারিচের বিশাল চলমান শিংটা দেখতে পেল সাম্বরা আর এরপরে ঝুপ করে অন্ধকার নামল অরণ্যের বুকে সন্ধ্যা নামার পরই যে যার ঘরে ঢুকে পড়েছিল শাম্বরা আর ভুজবল চলে গিয়েছিল তার ঘর সংলগ্ন রান্নাঘরে শাম্বদের রান্না চাপাতে রাত আটটা নাগাদ সে ঘরে এসে খাবার দিয়ে গেল রুটি আর মুরগির কারি এই কটেজে ইলেকট্রিসিটি নেই ছাদের ওপর একটা সোলার সেল বা সৌর বিদ্যুতের প্যানেল বসানো আছে তাতে দুটো ঘরে খুব মন্থরভাবে ফ্যান ঘোরে আর একটা করে খয়াটে বাতি জলে সেই আলোতেই খাওয়া সেরে নিল শাম্ব তারপর রাতের পোশাক পরে সে যখন বারান্দায় এসে দাঁড়ালো তখন সে দেখতে পেল তার আগেই ডায়ের খাওয়া সেরে বাইরে বারান্দাতে চেয়ারে এসে বসেছেন তার পরনে ড্রেসিং গাউন সামনে নিচু টেবিলটাতে বেশ বড় একটা পানীয় ভর্তি গ্লাস রাখা তিনি নিশ্চুপভাবে তাকিয়ে আছেন জঙ্গলের দিকে তার কিছুটা তফাতে সম্ভ্রমে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ভুজবল তারও দৃষ্টি ঘাস বনের দিকে সম্ভবত ব্যাঘ্র সন্দর্শনের যদি সুযোগ ঘটে সেজন্যই জঙ্গলের দিকে তাকিয়ে তারা শাম্ব এসে ডায়ারের কাছে একটা চেয়ারে বসল ডায়ার একবার শাম্বর দিকে তাকিয়ে নিয়ে আবার ঘাস জঙ্গলের দিকে দৃষ্টি নিবদ্ধ করল অনেকক্ষণই চাঁদ উঠে গেছে চাঁদটা দেখে শাম্বর মনে হলো সম্ভবত কাল বা পরশুই পূর্ণিমা হবে প্রায় পূর্ণচন্দ্র বিরাট বড় গোল সোনার মতো চাঁদ সেই চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে জঙ্গলটা জ্যোৎস্না প্লাবিত অরণ্য কেন নদীর একটা অংশ দেখা যাচ্ছে চাঁদের আলোতে চড়া রূপলি ফিতের মতো চিকচিক করছে নদীটা ভুজবল সাম্বদের বলেছে যে পরের দিন ভোরে ওই নদীর তীরে নিয়ে যাবে নানা প্রাণী সকালে নদীতে জল খেতে আসে ভাগ্য ভালো থাকলে তাদের দেখা মিলে যেতে পারে একবার নাকি সকালবেলা ভুজবল ট্যুরিস্ট পার্টিদের নিয়ে নদীর তীরে গিয়ে বাঘের দর্শনও পেয়েছিল ওপারের জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসে নদীতে জল খেতে নেমেছিল চাঁদের আলোতে অপূর্ব লাগছে জঙ্গলের দৃশ্য সেদিকে তাকিয়ে থাকতে থাকতে শাম্বর একটা কথা মনে হলো কে যেন একবার তাকে বলেছিল যে বন্য প্রাণী দেখার জন্য জঙ্গলে না যাওয়াই ভালো কারণ তাদের দেখা না মিললে এমন জঙ্গলের রূপও চোখে ধরা দেয় না বন্য প্রাণী দেখতে হলে বাঘ সিংহ গন্ডার দেখতে হলে চিড়িয়াখানায় যাওয়াই ভালো আর জঙ্গলে যদি যাও তবে তার সৌন্দর্য দেখার জন্যই যাও বন্য প্রাণী দেখার আশা নিয়ে যেও না যদি তাদের কোনো দেখা সেখানে পাও তবে জানবে সেটা তোমার বাড়তি পাওনা জ্যোৎস্নাময় ঘাসবনের অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে ও কথা যে কতটা সত্যি তা বুঝতে পারল সাম্য সময়ে এগিয়ে চলল নিশ্চুপভাবে সাম্বরা চেয়ে আছে জঙ্গলের দিকে ডায়ার মাঝে মাঝে তার গ্লাসে আলতো করে চমুক দিচ্ছে মাঝে মাঝে নানা আবছা শব্দও ভেসে আসছে ঘাসবনের ভেতর থেকে ঘাসবনের আড়ালে যেসব প্রাণীরা নৈশ বিহারে বেরিয়েছে ওই শব্দগুলো সম্ভবত তাদের পায়ের হঠাৎই একটা সময় নদীর পাড় থেকে হরিণ জাতীয় কোনো প্রাণীর ডাক শোনা গেল কয়েকবার ডেকে উঠেই থেমে গেল প্রাণীটা ডাকটা শুনে ভুজবাল বলে উঠল ওটা কাকর হরিণের ডাক সাহাব বাঘ দেখলে অনেক সময় ওরা এমন ডাকে কথাটা শুনে শাম্বরা সোজা হয়ে বসল কিন্তু এরপর আর ডাকটা শোনা গেল না জঙ্গলের দিকে তাকিয়ে রইল শাম্বরা রাত আরো বেড়ে চলল একসময় শাম্বর মনে হলো উঠে যাওয়াই ভালো কিন্তু ডায়ার একইভাবে বসে আছে বলে উঠে যেতে একটু ইতস্তত বোধ করতে লাগলো সে ঠিক এমন সময় ভুজবল হঠাৎই একটু উত্তেজিত চাপা স্বরে বলে উঠল দেখুন দেখুন স্যার ফাঁকা জমিটার ডান পাশে ঘাস বনটা নড়ছে কিছু আছে ওর আড়ালে কথাটা শুনেই উত্তেজনায় চেয়ার থেকে উঠে দাঁড়ালো ডায়ার আর শাম্ব হ্যাঁ ভুজবলের কথাটাই ঠিক আন্দোলিত হচ্ছে ঘাসবন কোনো একটা প্রাণী যেন ঘাসবনের আড়াল থেকে এগোচ্ছে ফাঁকা জমিটার দিকে ওই জায়গাতেই তো চাঁদের আলোতে বাঘের দর্শন পেয়েছিল কিছু আগে নদীর পার থেকে কাঁকর হরিণের ডাকও শোনা গেছে কাজেই দম বন্ধ করে তারা চেয়ে রইল সেদিকে কিছুক্ষণের মধ্যেই প্রায় বনের আড়াল থেকে চাঁদের আলোতে ফাঁকা জমিতে আত্মপ্রকাশ করল প্রাণীটা না বাঘ নয় হরিণ মাথায় বিশাল সিং দেখে মনে হচ্ছে যে তার মাথার উপর শাখা প্রশাখাগুলো শিং দিয়ে যেন ধরে রেখেছে মাথার ওপরের চন্দ্রালোকিত বিশাল আকাশটাকে সেই মারিচ হরিণটা ফাঁকা জমিটার মাঝখানে এসে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল কটেজটার দিকে চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা বিশাল সিংওয়ালা মারিচকে দেখে শাম্বর মনে হলো এই দৃশ্য বাঘ দর্শনের চেয়ে কম সুন্দর নয় প্রাণীটা এরপর ধীরে ধীরে ফাঁকা জমি পেরিয়ে উল্টো দিকের ঘাস বনের আড়ালে অদৃশ্য হয়ে গেল শাম্বুর চোখে দৃশ্যটা অপূর্ব লাগলেও হরিণটা অদৃশ্য হবার পর মুহূর্তেই ডায়ার বলে উঠলেন বাঘ দেখার আশা এই রাতের মতো আর সত্যি হচ্ছে না ও যখন দেখা দিল তখন এখানে ধারে কাছে কোনো বাঘ নেই কথাগুলো বলে হতাশভাবে আবার ডায়ার চেয়ারে বসে পড়লেন শাম্বু ভুজবলের দিকে তাকিয়ে দেখল তার মুখেও একটা হতাশার ছাপ ফুটে উঠেছে সে গরিব মানুষ সাহেবকে বাগদর্শন করাতে পারলে বাড়তি বকশিস পাওয়ার সম্ভাবনা তা থেকেই যায় সামান্য বেতন আর ট্যুরিস্টদের বকশিসই তো তার সম্বল কটেজ ভাড়ার টাকা তো তাকে তুলে দিতে হয় মালিকের হাতে ট্যুরিস্ট সিজন বলতে তো শীতকালে তিন চার মাস এই গ্রীষ্মে হাতে গোনা ট্যুরিস্ট আসে আর এর পরের তিন মাস বর্ষাকালে ফরেস্ট বন্ধ থাকে যে সময় কটেজও বন্ধ থাকে তিন মাস বেকার অবস্থায় গ্রামে থাকতে হবে ভুজবলকে কথাগুলো সকালবেলা এখানে আসার পর ভুজবলের মুখ থেকেই শুনেছে শাম্বরা কাজেই বকশিসের সুযোগ নষ্ট হলে হতাশা তো আসবেই তার মনে নিস্তব্ধভাবে কেটে গেল আরও কিছু মিনিট তারপর হঠাৎ ডায়ার ভুজবলকে প্রশ্ন করলেন মারিচ নামের এই হরিণটা কি এই কটেজের সামনের ঘাস বনেই সবসময় ঘোরাঘুরি করে ভুজবল বলল হ্যাঁ বলতে পারেন প্রতিদিন কমসে কম একবার হলেও দর্শন দেবে এখানে কখনো দলবল নিয়ে আসে আবার কখনো একা তবে ও আসবেই শাম্বু জানতে চাইল আচ্ছা এখানে আসে কেন ভুজবল জবাব দিল আসলে আমি মাঝে মাঝে গিয়ে ওই ফাঁকা জমিটাতে নুন ছড়িয়ে আসি জানেন তো হরিণরা নুন চাটতে খুব ভালোবাসে তো ও নুনের লোভেই ওইখানে আসে ওর জন্যই আমি নুন ছেটাই যাতে ও এখানে আসে জঙ্গলে বাঘ দেখার সৌভাগ্যে আর কজনের হয় যাতে ট্যুরিস্টরা এখানে এলে ওকে অন্তত দেখতে পায় সেই জন্য কিন্তু ডায়ারের হতাশা যেন কিছুতেই কাটছে না তিনি বলে উঠলেন হরিণ তো আমি আফ্রিকাতে ঝাঁকে ঝাঁকে দেখেছি বাঁধবগাড় কানহাতেও দেখলাম হরিণ সর্বত্রই থাকে আমি কিন্তু বাঘ দেখতেই এখানে এসেছিলাম হরিণ দেখতে নয় ডায়ারের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ভুজবল ডায়ারের পর হঠাৎ ভুজবলকে প্রশ্ন করলেন তোমাদের এখানে পোচার অর্থাৎ চোরা শিকারি নেই আছে মাঝে মাঝে উৎপাদ ভি করে তারা তোমাদের এই মারিচ নামের হরিণটা তো বেশ নধরকান্তি শুনেছি চিতল হরিণের মাংস বেশ সুস্বাদু হয় এই মাংসই নাকি সেরা মাংস চোরা শিকারীরা ওকে মারার চেষ্টা করেনি করিয়েছিল বেশ কয়েকবার কিন্তু পারেনি পারেনি কেন এই প্রশ্ন শুনে প্রথমে একটু চুপ করে থাকল ভুজওয়াল তারপর একটু ইতস্তত করে বলল লোকে বলে রামায়ণের সেই মারিচ হরিণের মতো ইয়ে এই হরিণটাও মায়াবী আছে এই জন্য ওর নাম মারিচ দেওয়া হয়েছিল শিকারীরা ওকে মারতে পারে না ওর গায়ে গুলি লাগে না ফসকে যায় বাঘও নাকি ওর কিছু করতে পারে না বাঘে নাকের ডগায়ও ঘুরে বেড়ায় শেষ একবার এক শিকারি ওর পিছু ধাওয়া করেছিল মারিচ তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে নদীর তীরে দলদল মানে চোরা বালির মধ্যে নিয়ে গিয়ে ফেলে সেখানে ডুবে মরে লোকটা তারপর থেকে চোরা শিকারীরা আর ভয়ে ওর দিকে নজর দেয় না ভুজবলের কথাগুলো সাম্ব আরও একবার ডায়ারকে বুঝিয়ে বলতেই ডায়ার হেসে উঠে বলল মায়াবি যত সব আজে বাজে কথা হরির ডাকে যাতে কেউ মারার চেষ্টা না করে সেজন্য নির্ঘাত এই বাজে গল্প রটনা করা হয়েছে মাংসের হরিণ কি গল্পের হরিণের মতো মায়াবী হয় সব শুধু গল্পেই হয় তুমি এ কথা বিশ্বাস করো নাকি শাম্বু জবাব দিল না আমি করি না তবে গ্রামের সহজ সরল মানুষ অনেক সময় এসব কথা বিশ্বাস করে সাহেব যে তার কথা বিশ্বাস করেনি তা বুঝতে পারল ভুজবল সে একটু বিমর্ষভাবে শাম্বুকে বলল আমি এবার যাই স্যার বাসন ধোয়া মোছা করতে হবে কাল ভোরের আলো ফুটলে আপনাদের নদী তীরে নিয়ে যাব গাছে পিঠের জঙ্গলটাও পায়ে হেঁটে যতখানি দেখা যায় দেখাবো আর তার আগে নাস্তার জন্য কিছু বন্দোবস্ত আজ থেকে করে রাখতে হবে দেখতে দেখতে ভোর হয়ে যাবে কথাগুলো বলে ভুজবল চলে গেল রান্নাঘর থেকে ভেসে আসতে লাগলো বাসনপত্র ধোয়ার টুংটাং শব্দ জঙ্গলের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন ডায়ার আর এরপরই মশার ঝাঁক এসে ছেঁকে ধরল শাম্বুদের অনেক রাতও হয়েছে এবার সত্যি ঘুম পাচ্ছে শাম্বুর বাধ্য হয়ে সে এবার ডায়ারকে বলল আমি এবার তবে ঘরে যাই শাম্বুর কণ্ঠস্বর শুনে যেন চিন্তা জাল ছিন্ন হলো ডায়ারের গ্লাসটা তুলে নিয়ে এক চুমুকে অবশিষ্ট পানীয়টা শেষ করে ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তিনি বললেন হ্যাঁ যাও আমিও যাব কিছুক্ষণ পর তার আগে একবার ওই কেয়ারটেকার ভুজবালের সঙ্গে কিছু কথা বলে আসি এই বলে ডায়ার লম্বা লম্বা পা ফেলে এগোলেন রান্নাঘরের দিকে শ্যাম্বু বারান্দা ছেড়ে নিজের ঘরে গিয়ে ঢুকল দরজা বন্ধ করে মশারি টাঙিয়ে বিছানায় শুয়ে পড়ল সে মিনিট কুড়ি পর শ্যামু তখন প্রায় ঘুমিয়ে পড়েছিল কিন্তু দরজাতে টোকা মারার শব্দে আবার খাট ছেড়ে উঠে তাকে দরজা খুলতে হলো ডায়ার দাঁড়িয়ে আছেন ঠোঁটের কোনাতে আবছা হাসি সাম্যকে তিনি বললেন শেষ পর্যন্ত ভুজবালকে রাজি করালাম নগদ দশ হাজার টাকা দেব আর আমাদের কলকাতার অফিসে ওর ছেলের একটা দারোয়ানের চাকরি <laughs> ডায়ারের কথা বুঝতে না পেরে শাম্ব প্রশ্ন করল কি ব্যাপারে রাজি করিয়েছ কাল সকালে সব বলবো আপাতত গুড নাইট এই বলে শাম্বকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে ঢুকে পড়লেন ডায়ার শাম্বুর চোখও ঘুমে ঢলে আসছে সে আবার দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল শাম্বু অ্যালার্মের শব্দে ঠিক ভোর পাঁচটাতে ঘুম থেকে উঠল সে দাঁত মুখ ধুয়ে পোশাক পাল্টে তৈরি হয়ে ঘরের বাইরে বেরোতে মাত্র আধ ঘন্টা মতো সময় লাগলো তার প্রায় একই সময় ঘর থেকে বারান্দায় এলো শাম্ব আর ডায়ার তারা বাইরে বেরোনোর জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছে সকালের শুভেচ্ছা বিনিময়ের পর বারান্দায় এসে বসলো তারা জঙ্গলের দিকে তাকালো শাম্ব মনোরম পরিবেশ ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়েছে ঘাস বনের ওপর মৃদু বাতাস বইছে যে বাতাসে মৃদু মৃদু দুলছে ঘাসবন পাখির ডাক ভেসে আসছে শাম্বরা বসার কয়েক মিনিটের মধ্যেই ভুজবল নাস্তা নিয়ে এসে টেবলে নামিয়ে রাখল ধুমায়িত চায়ের পেয়ালা ডিম সেদ্ধ আর বাটার টোস্ট নাস্তা নামিয়ে রেখে ভুজবল বলল আমি তৈয়ার হয়ে আসছি আপনারা নাস্তা শেষ করলে আমরা বেরিয়ে পড়ব ভুজবলকে দেখেই শাম্বুর মনে পড়ে গেল ডায়ারের বলা গতকাল রাতের কথাগুলো ভুজবল তার ঘরের দিকে পা বাড়াতেই শাম্বু ডায়ারকে প্রশ্ন করল ও কি তোমাকে শেষ পর্যন্ত বাঘের ডেরাতে নিয়ে যাবে বাঘ দেখাবে চায়ের কাপ মুখে তুলে ডায়ের জবাব দিলেন আগে জঙ্গলে চলো তারপর সব বলছি আর তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের বেরিয়ে পড়তে হবে শাম্বরা মিনিট দশেকের মধ্যেই নাস্তা শেষ করল ভুজবল এসে হাজির হলো তাদের সামনে তার পরনে খাকি পোশাক কাঁধে বন্দুক কটেজের বারান্দা থেকে নেমে এরপর ঘাস বনের দিকে এগোলো তারা শাম্বুরা ঘাস বনে প্রবেশ করল নতুন আলোতে অন্ধকার মুছে গিয়ে জেগে উঠেছে জঙ্গল চারপাশ থেকে ভেসে আসছে পাখির কলকাকলি একটা বিরাট ধনেশ পাখি শাম্বুদের মাথার ওপর দিয়ে উল্লাসে ডাক ছেড়ে উড়ে গিয়ে দূরে একটা গাছের ডালে বসল তারা তিনজন একটা সুড়িপথ বেয়ে এগোতে লাগলো নদী তটের দিকে সেদিকে এগোতে এগোতে একটা গাইও তারা দেখতে পেল ডায়ার প্রশ্ন করলেন মারিচও কি ওদিকে আছে ভুজবল জবাব দিল সকালের দিকে বন্য প্রাণীরা নদীতে জল খেতে আসে হয়তো আছে ওখানে ঘাস জঙ্গলের মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা বড় গাছগুলোর মাথায় হনুমানও চোখে পড়তে লাগলো চারপাশ দেখতে দেখতে একসময় নদীর পাড়ে পৌঁছে গেল তারা নদীর জলের রং পান্না সবুজ এঁকে বেঁকে বয়ে চলেছে নদীটা তবে এখানে নদীটা খুব জড়া নয় ওপাশে দাঁড়িয়ে আছে বিরাট বিরাট গাছের জঙ্গল ভুজবল শাম্বু আর ডায়ারকে সতর্ক করে দিয়ে বলল নদীতে নামবেন না কিন্তু বিরাট বিরাট মগরমাছ আছে নদীতে ও দেখুন ওপারে সফেদ রঙের পাথরটার গায়ে শুয়ে আছে একটা শাম্বু আর ডায়ার ভুজবলের দৃষ্টি অনুসরণ করে সত্যি দেখতে পেল সেই কুমিরটাকে নদীর পাড়ে ভেজা মাটিতে জেগে আছে নানা জন্তুর পায়ের ছাপ তারা সেখানে উপস্থিত হবার কিছুক্ষণের মধ্যেই ঘাসবনের কিছুটা তফাত দিয়ে বাইরে নদী তটে বেরিয়ে এলো ছানাপোনা সমেত একটা শুয়োর পরিবার কাস্তের ফলার মতো কি বিশাল দাঁত দলপতি বন্য বরাহটা সাম্বদের প্রথমে খেয়াল করেনি তারা নদীতে নেমে প্রথমে জলপান করল সকলে এরপরই দলপতি দেখতে পেল তাদের অদ্ভুত বিরক্তিসূচক একটা শব্দ করে সঙ্গীদের নিয়ে নদী তট ছেড়ে সে আবার ঘাস মনে ঢুকে গেল ডায়ার ভুজবলকে বললেন কিন্তু যার খোঁজে এখানে আসা সেই মারিচ কোথায় জল খেয়ে হয়তো তার দলবল নিয়ে ফিরে গেছে কিন্তু সে এখানে থাকলেও কাজটা করা যেত না ওপারে জঙ্গলের ভেতরে ফরেস্ট গার্ডরা অনেক সময় বসে বাইনকুলার দিয়ে এপারে নজর রাখে তাছাড়া খোলা জায়গাতে বন্দুকের আওয়াজ অনেক দূর অব্দি শোনা যায় কথাটা শুনে শাম্ব বলল তার মানে তুমি যে কথাটা জানতে চাইছিলে সে কথাটা এবার বলি মারিচকে স্বীকার করব আমি কথাটা শুনে শাম্ব বিস্মিতভাবে বলে উঠল সে কি কেন তাছাড়া শিকার তো নিষিদ্ধ জেল হবে হরিণ মারলে হরিণটা মারবো রোমাঞ্চ অনুভব করার জন্য বাঘ তো দেখা গেল না অরণ্যের একটা রোমাঞ্চকর ঘটনা অন্তত মনের মধ্যে করে দেশে ভিড়ব তবে ভয়ের কোনো কারণ নেই ওর দেহটা জঙ্গলের মধ্যেই পুঁতে ফেলব তার আগে অবশ্য কিছুটা মাংস কেটে নেব হরিণের মাংস খুব সুস্বাদু বিশেষত শীতলের শাম্ব এবার স্পষ্টই প্রতিবাদের স্বরে বলে উঠল না তুমি এ কাজটা করতে পারো না শুধু আইনকে ফাঁকি দেবার ব্যাপারই নয় একটা নৈতিকতার প্রশ্ন আছে কি সুন্দর নিরীহ একটা প্রাণী কত লোক দেখতে আসে ওকে আর তাছাড়া ও তো কারো ক্ষতি করেনি শুধু শিকারের নেশাতে ওকে অযথা হত্যা করবে আমি যা সিদ্ধান্ত নিই সেটাই করি তোমার আমাকে সঙ্গদানের ইচ্ছে না থাকলে তুমি চলে যেতে পারো তবে একটা কথা মনে রেখো তোমার পদোন্নতি এবং কর্মচ্যুতি এ দুটোই কিন্তু আমার উপর নির্ভর করে ডায়ারের কথা শুনে চমকে উঠল শাম্বু এ কোন ডায়ার এ তো সেই ডায়ার নয় যে তাকে বলেছিল যে অফিসের বাইরে আমরা বন্ধু পাঁচ দিনের সফর সঙ্গী হবার পর এই প্রথম সত্যি শাম্বু বুঝতে পারল যে ডায়ার তার কর্মস্থলের মালিক ডায়ারের কথার জবাবে কি বলবে বুঝতে না পেরে থতমত খেয়ে দাঁড়িয়ে রইল শাম্ব ডায়ার ভুজবলের থেকে বন্দুকটা নিয়ে ভুজবলকে বললেন চলো এবার মারিচের খোঁজ করা যাক দেখা যাক সে সত্যি মায়াবি কিনা নদী তট থেকে আবার ঘাস বনে প্রবেশ করল আর ডায়ার তাদের নিশ্চুপভাবে অনুসরণ করল শাম্ব কিছুক্ষণের মধ্যেই এই সুন্দর সকালটা কেমন যেন ম্লান হয়ে গেল শাম্বুর কাছে চারপাশে লক্ষ্য রাখতে রাখতে ঘাস বনের ভেতর তল্লাশি চালাতে শুরু করলো ভুজবল আর ডায়ার না কটেজের দিকে নয় ঘাস বনের দুপাশে সময় এগিয়ে চলল সূর্য ক্রমশ মাথার উপর উঠতে লাগল কিন্তু মারিচ বা হরিণের পালের কোনো চিহ্ন নেই একসময় ডায়ার বলেই ফেললেন আমার ভয়ে তোমাদের মায়াবী মারিচ গায়েব হয়ে গেল নাকি হ্যাঁ ভুজবল বলল এত বড় বোন নিশ্চয়ই ওরা আছে কোথাও প্রলোভন পেয়ে বসেছে গরিব ভুজবলকে অতগুলো টাকা আর সন্তানের ভবিষ্যৎ তাকে ঠেলে নিয়ে চলেছে মারিচ সন্ধানে আর শাম্বু মনে মনে বলতে লাগলো হে ঈশ্বর এমন যেন হয় যে হরিণটাকে আর খুঁজেই না পাওয়া যায় সে যেন অনেক দূরে চলে গিয়ে থাকে অনেক দূরে চলে গিয়ে থাকে ঈশ্বর ওকে বাঁচাও ওকে রক্ষা করো বেলা আরও বাড়তে লাগলো মধ্য ভারতে এই গ্রীষ্মকালে সূর্য উপরে ওঠার সঙ্গে সঙ্গেই আগুন ছড়াতে থাকে ঘেমে উঠতে শুরু করলো সাম্যরা আরও লাল হয়ে উঠতে লাগলো ডায়ারের লাল মুখ তবু মারিচকে খোঁজার বিরাম নেই ধীরে ধীরে বন বাংলো থেকে বেশ অনেকটাই তফাতে সরে এলো তারা বেলা দশটা নাগাদ হঠাৎই ঘাসবনের মধ্যে একখণ্ড ফাঁকা জমিতে বেশ কিছু হরিণের পায়ের ছাপ মিলল ভুজবল উবু হয়ে বসে ছাপগুলোকে পরীক্ষা করে একটা ছাপ দেখিয়ে বলল দেখুন এ হরিণের পায়ের ছাপটা অন্য হরিণের ছাপের থেকে বড় মারিচের পায়ের দাগ কিছুক্ষণ আগে ওরা সামনের ঘাস বনে ঢুকেছে কেউ কোনো কথা বলবেন না কাছেই আছে নিঃশব্দে ঘাস বনে গুঁড়ি মেরে প্রবেশ করল ডায়ার আর ভুজবল তাদের পেছনে ঘাস ঘাসবনের ভেতর হরিণের চলাচলের চিহ্ন স্পষ্ট জেগে আছে কোথাও পায়ের ছাপ আর কোথাও নুয়ে পড়া ঘাস হরিণদের যাত্রাপথ চিনিয়ে দিতে লাগলো একসময় ঘাসবন একটু পাতলা হয়ে এলো আর তারপরেই সাম্বরা দেখতে পেল তাদের ঘাসবনের ওপাশে ছোট একখণ্ড ফাঁকা জমি আর তার মধ্যে দাঁড়িয়ে আছে বাজ পড়ে পুড়ে যাওয়া পাতাহীন একটা বিশাল অসত্য গাছ ফাঁকা জমিটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে হরিণের দল আর গাছের গুঁড়িটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে তাদের দলপতি মারিচ বিশাল শিং উঁচিয়ে বুক চিতিয়ে সত্যি দলপতির ভঙ্গিতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে তার সঙ্গীদের ওপর সূর্যালোক খেলা করছে তার সোনা অঙ্গে তার রূপ দেখে কয়েক মুহূর্তের জন্য মনে হয় ডায়ারও মোহিত হয়ে গিয়েছিলেন কিন্তু সময় নষ্ট করা যাবে না তাদের দেখে ফেললেই পালাবে হরিণের ঝাঁক ডায়ার বন্দুক তুলে নিলেন কাঁধে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে আসছে সাম্বর প্রথমে মৃদু খুট একটা শব্দ হলো আর তারপরেই ডায়ারের বন্দুকের প্রচণ্ড গর্জনে কেঁপে উঠল বনভূমি আর তার পর মুহূর্তেই সাম্ব দেখল মারিচ যেন শূন্যে লাফিয়ে উঠে ছিটকে পড়ল বাজ পড়ে কালো হয়ে যাওয়া মোটা গাছের মুড়ির আড়ালে বন্দুকের শব্দে নিমেষের মধ্যেই ফাঁকা জমিটা থেকে ঘাস মনে অদৃশ্য হয়ে গেল হরিণের দল আর ডায়ার আর ভুজবল ঘাস বন থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো গাছটার দিকে আর তাদের পেছনে শাম্ব তারা পৌঁছে গেল নির্দিষ্ট জায়গায় গুণির পেছনেই পড়ে আছে বিশাল হরিণটা জীব বেরিয়ে আছে তা বিস্ফারিত স্থির চোখ ডায়ারের গুলি একেবারে মর্মস্থলে বিদ্ধ হয়েছে রক্তের স্রোত বইছে সেখান থেকে এক গুলিতেই মৃত্যু হয়েছে তার একবার সেই দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল শাম্বু কিন্তু ডায়ারের মুখে হাসি ফুটে উঠল ভুজবলকে উদ্দেশ্য করে সে বলল কি তোমাদের এই মারিচ নাকি মায়াবী তার গায়ে গুলি লাগে না কোনো শিকারি তাকে নাকি মারতে পারে না দেখলে আমি এক গুলিতেই তার মায়ার খেলা কেমন সঙ্গ করে দিলাম মিনিট দশেক সে জায়গাতে দাঁড়িয়ে রইল সকলে ভুজবল তারপর বলল এখনই কটেজ ফিরে গিয়ে ছুরি আর কোদাল আনতে হবে মাংস কেটে নিয়ে মাটিতে পুঁতে দিতে হবে দেহটা গুলির আওয়াজ ফরেস্ট গার্ডদের কানে গিয়ে পৌঁছতে পারে তারা খোঁজ নিতে আসতে পারে হ্যাঁ চলো ওর শিংটা দেশে নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু সেই উপায় তো নেই অগত্যা শুধু ওর মাংসেই তৃপ্তি লাভ করতে হবে এই বলে শীষ দিতে দিতে ফেরার পথ ধরলেন ডায়ার কটেজে ফিরে এলো শাম্বরা বারান্দায় বেশ কিছুক্ষণ বিশ্রাম নিল তারা ভুজবল চা করে আনলো কিছু ভালো লাগছে না শাম্বর তার খালি মনে পড়ছে সেই দৃশ্যটা পড়ে আছে হনিনটা বিস্ফারিত চোখ জীব বেরিয়ে আছে গলগল করে রক্ত বেরোচ্ছে তার বুক থেকে শাম্বর বিষণ্নতা লক্ষ্য করে ডায়ার প্রফুল্ল চিত্তে বললেন চেয়ার আপ এটাকে খেলা হিসেবে নাও আমি না মারলেও ওকে একদিন মরতেই হতো তবে সে মরার আগে কিছুটা আনন্দ দিয়ে গেল আমাকে ধন্যবাদ জানাই মায়াবী মারিচকে ডায়ারের কথার কোনো জবাব দিল না শাম্ব মনে মনে বলল নিরীহ প্রাণীটাকে মেরে খুব অন্যায় করলে তুমি ডায়ার খুব অন্যায় করলে একটা কোদাল আর ছুরি নিয়ে উপস্থিত হয় ভুজবল কটেজ থেকে বেরিয়ে আবার অকুস্থলের দিকে রওনা হলো তারা শাম্বর কোনো উপায় নেই কাজী তাকেও যেতে হলো ডায়ের সঙ্গে কিছু সময় পর তারা সে গাছের কাছে পৌঁছল কিন্তু সেখানে পৌঁছে অবাক হয়ে গেল তারা মাটি এখনো রক্তে ভিজে থাকলেও মারিচ সেখানে নেই কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে জায়গাটার চারপাশে ব্যাপারটা দেখে ভুজবলের মুখ কেমন হ্যাকাশে হয়ে গেছে সে বলে উঠল আমি বলছিলাম না মারিচকে মারা যায় না ও মায়াবী কি পাগলের মতো বকছ এমন হতে পারে দেহটা কোনো হিংস্র প্রাণী টেনে নিয়ে গেছে অথবা হয়তো গুলির চোটটা ততটা মারাত্মক নয় জ্ঞান হারিয়ে ফেলেছিল প্রাণীটা তারপর জ্ঞান ফিরে আহত অবস্থায় কাজেই কোথাও আছে চলো ওকে খুঁজে দেখি দ্বিতীয় গুলিটা খাওয়ার পর আর ওর জ্ঞান ফিরবে না চলো যে জায়গাটাতে হরিণটা পড়েছিল সে জায়গাটা প্রথমে ভালো করে পরীক্ষা করলেন ডায়ার এবং তার সঙ্গে ভুজবল কিন্তু সেখানে কোনো প্রাণীর পায়ের ছাপ বা হরিণটাকে টেনে নিয়ে যাওয়ার দাগ মিলল না অতঃপর জঙ্গলের চারপাশে তল্লাশি শুরু হলো কিন্তু ঘন্টা দুই তিন ধরে খোঁজ চালিয়েও মারিচের খোঁজ মিলল না অগত্যা কটেজে ফেরার পথ ধরল সবাই শেষ দুপুরে কটেজে ফিরল তারা সেদিন বিকেলে একটা হরিণও দেখা গেল না কটেজের সামনে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন বিরাজ করছে ঘাস বনে সূর্য ডুবে গেল এক সময় শেষ দুপুরে জঙ্গল থেকে ফিরে ডায়ার আর শাম্ব যে যার নিজের ঘরে ঢুকে গেল ভুজবল ঘরেই দুপুর আর রাত নটা নাগাদ রাতের খাবার দিয়ে গেল এর মাঝে অবশ্য শেষ বিকেলে ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল শাম্ব তখন সূর্য ডুবে যাচ্ছিল সারা ঘাসবন জুড়ে কেমন যেন এক অদ্ভুত বিষণ্নতা ধরা দিচ্ছিল শাম্বর চোখে ভালো লাগেনি তার ঘরে ফিরে এসেছিল সে পরদিন ভোরে গাড়ি আসবে শাম্বদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রাতের খাওয়া সারার বেশ কিছুক্ষণ পর শাম্বুর মনে হলো যে শেষ একবার বারান্দা থেকে চাঁদের আলোতে দেখা যাক ঘাস বন বনভূমিকে হয়তো আর কোনো দিন এখানে নাও আসা হতে পারে এই ভেবে বারান্দাতে বেরিয়ে এলো সে একটা বেতের চেয়ারে বসে জঙ্গলের দিকে তাকিয়ে আছেন ডায়ার এক ফালি চাঁদের আলো তার মুখে এসে পড়েছে গম্ভীর মুখ তার ডায়ারের কিছুটা তফাতে চুপচাপ দাঁড়িয়ে আছে ভুজবল শাম্ব এসে তাদের কাছেই একটা চেয়ারে নিঃশব্দ বসল ডায়ার যেন তাকে দেখেও দেখলেন না তিনি তাকিয়ে ঘাস বনের দিকে আজ পূর্ণিমা আকাশে বিরাট সোনার থালার মতো গোল চাঁদ আর আলো ছড়িয়ে পড়েছে সারা ঘাসবন জুড়ে কিছুটা দূরে ঘাসবনের ওপাশে চিকচিক করছে কেন নদীর জল এবার কিন্তু এ দৃশ্যের দিকে তাকিয়ে মনটা ভালো হয়ে গেল শাম্বর জঙ্গলের সারাদিনের বিষণ্নতা যেন মুছে দিয়েছে ওই চাঁদের আলো বনজ্যোৎস্না উদ্ভাসিত ঘাসবন চাঁদ যেন হাসছে মাথার উপর থেকে সেই জ্যোৎস্না বিধৌত বন্য চরাচরের দিকে তাকিয়ে বসে রইল শাম্বু সময় গিয়ে চলল হঠাৎ ভুজবল মৃদু বিস্মিতভাবে বলে উঠল আরে ঘাস বন নড়ছে বাঘ নাকি আজ তো হরিণের দল এ পথে আসবে না কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ডায়ারা সাম্য তাকালো জায়গাটার দিকে হ্যাঁ ঘাসমনের ভেতর দিকে কে যেন এগোচ্ছে ফাঁকা জমিটার দিকে আর কয়েক মুহূর্তের মধ্যেই ফাঁকা জমির মাঝখানে যে আত্মপ্রকাশ করল তাকে দেখে চমকে উঠল সবাই মারিচ চাঁদের আলো চুইয়ে পড়ছে তার গা বেয়ে অসংখ্য শাখা প্রশাখাযুক্ত শিং দুটো যেন উদ্ধত ভঙ্গিতে তাকিয়ে আছে আকাশের দিকে ফাঁকা জমিটার মাঝখানে দাঁড়িয়ে সে তাকিয়ে আছে কটেজটার দিকে অচঞ্চল স্থির তার দাঁড়ানোর ভঙ্গি মুহূর্তের মধ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ডায়ার বললেন বলেছিলাম না ও হয়তো মরেনি আবার তাই ফিরে এসেছে তবে এবার আর ও পার পাবে না উজ্জ্বল বন্দুক দাও শাম্ব খেয়াল করল যে মারিচকে দেখে ভুজবলের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে সে বলে উঠল এত রাতে জঙ্গলে নামবেন আপনি হ্যাঁ চাঁদের আলো আছে দিনের আলোর মতোই উজ্জ্বল সব দেখা যাচ্ছে আরে তাড়াতাড়ি বন্দুক আনো ওকে না মারতে পারলে আমার মনেও কুসংস্কার বাসা বাঁধতে পারে যে ও মায়াবী সেটা যে মিথ্যে তা প্রমাণ করার জন্যই ওকে মারতে হবে বন্দুকটা দাও ডায়ারকে নিরস্ত করার জন্য ভুজবল এবার একটা শেষ চেষ্টা করলো মারিচ সত্যি মায়াবী নইলে বুকে গুলি খাবার পর কেউ বেঁচে থাকতে পারে আপনি যাবেন না সাব স্টুপেড তারপর এক ছুটে গিয়ে ভুজবলের ঘরের ভেতর থেকে বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে বারান্দা থেকে নেমে পড়লেন মারিচ তখনও দাঁড়িয়ে আছে কিন্তু গায়ের এগোতেই সে ধীর পায়ে ঘাস মনের ভেতর ঢুকে পড়ল শাম্বুর হুশ ফিরতে মিনিট খানিক সময় লাগলো হতভম্ব ভাব কাটিয়ে সে ভুজবলকে বলল এই চলো চলো আমাদেরও যেতে হবে সাহেবের কোনো বিপদ হতে পারে ভুজবলও মনে হয় এবার ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করতে পারল সে ছুটে গিয়ে একটা ছুরি আর লাঠি নিয়ে এলো সে অস্ত্র দুটোকে সম্বল করে তারা যখন কটেজের বাইরে এলো তখন ডায়ার অদৃশ্য হয়ে গেছে ঘাস বনের ভেতর শাম্বরাও প্রবেশ করলো বনের ভেতর ফটফটে জ্যোৎস্নায় চারপাশে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু কোথাও কোনো শব্দ নেই মারিচের পিছু ধাওয়া করে ডায়ের কোন দিকে যেতে পারে তা অনুমান করে ভুজবলের পেছনে এগোতে লাগলো সাম্য বেশ কিছুটা চলার পর একসময় নদীর পাড়ে পৌঁছে গেল সাম্বরা নদী এখানে বেশ সংকীর্ণ নদীর বুকে জলের ভেতর থেকে কিছুটা তফাতে চাঁদের আলোতে জেগে আছে ধবধবে সাদা পাথর পাথরখণ্ড শাম্বরা দেখতে পেল একদল চিতল হরিণ দাঁড়িয়ে আছে নদীর ওপারে ভুজবল চাপা সরে বলল নদীর ওপর ওই পাথরগুলোতে লাফিয়ে লাফিয়ে ওরা নদী বেরোয় কিন্তু হরিণগুলো যেন নদীর ওপারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে এপারের একটা নির্দিষ্ট জায়গার দিকে চেয়ে আছে তারা যেন প্রতীক্ষা করছে কোনো কিছুর জন্য তাদের দৃষ্টি অনুসরণ করে শাম্বুরা এবার দেখতে পেল তাকে মারিচ ঘাসবন থেকে এপারে নদী তটে বেরিয়ে এসেছে সে নদীর পাড় বরাবর শাম্বুরা যেখানে দাঁড়িয়ে তার উল্টো দিকে ধীর পায়ে হাঁটছে সে আর মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে ঘাস বনের দিকে তাকাচ্ছে পেছন ফিরে আর এরপরেই ডায়ারকে দেখতে পেল তারা ঘাসবন থেকে বেরিয়ে সাম্বদের দিকে পেছন ফিরে মারিচের দিকে এগোতে লাগলেন তিনি মারিচ তাকে নিশ্চিত দেখতে পেল কিন্তু ওর মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না হয়তো সে আহত বলেই আর ছুটে পালাতে পারছে না ধীর পায়ে সে এগোতে লাগলো কিছুটা দূরে বেশ বড় একটা ঝোপের দিকে তাকে বন্দুকের পাল্লার মধ্যে আনার জন্য ডায়ারও এগোলেন সেদিকে শাম্বরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোতে মারিচ সেই ঝোপটার সামনে গিয়ে একবার থমকে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ডায়ারের দিকে চাঁদের আলোতে সত্যি এবার তাকে সোনার হরিণ মনে হচ্ছে কি বিশাল দুটো সিং তার কি অভিজাত ভঙ্গি এই মৃগপতির ডায়ারকে একবার দেখে নিয়ে সে ধীরে ধীরে প্রবেশ করল ঝোপের আড়ালে শুধু ঝোপের আড়াল থেকে আকাশের দিকে বেরিয়ে রইল তার বিশাল শাখা যুক্ত সিং সাম্বরা দেখল বন্দুক উঁচিয়ে সেই ঝোপের দিকে এগোচ্ছেন ডায়ার এবার আর নিস্তার নেই হতভাগ্য প্রাণীটার ওপার থেকে চাঁদের আলোতে হরিণের দলও স্থিরভাবে তাকিয়ে আছে ঝোপটার দিকে ঝোপটার হাতকুড়ি তফাতে গিয়ে দাঁড়ালেন ডায়ার ঝোপের দিকে তাকিয়ে তার আড়ালে দাঁড়িয়ে থাকা প্রাণীটার অবয়ব অনুমান করে বন্দুক তাক করলেন কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর বন্দুকের গর্জনে কেঁপে উঠল তট কিন্তু এর পর মুহূর্তেই আরও একটা গর্জন শোনা গেল সে শব্দ বন্দুকের গর্জনের থেকেও ভয়ঙ্কর ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো বিশাল একটা বাঘ সাম্যরা দূর থেকেও দেখতে পেল প্রচন্ড আক্রোশে তার চোখ দুটো যেন ভাঁটার মতো জ্বলছে ওপারে দাঁড়িয়ে থাকা হরিণের দলটা এবার অদ্ভুত স্বরে একসঙ্গে চিৎকার করে উঠল আর এরপরেই বাঘটা আরো প্রকাণ্ড একটা গর্জনে বনভূমির নিস্তব্ধতা ভঙ্গ করে ঝাঁপ দিল ডায়ারের ওপর একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো ডায়ারের গলা থেকে সামান্য একটু ঝটাপটি পর বাঘটা ডায়ারের ঘাড় কামড়ে ধরল তারপর তাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল ঘাস বনের গভীরে শাম্বুদের চোখের সামনে পুরো ব্যাপারটা ঘটতে হয়তো আধ মিনিটও সময় লাগল না সংবিত ফিরতেই সাম্ব আর ভুজবল ছুটতে শুরু করলো কটেজের দিকে ভোর হতে না হতেই একদল ফরেস্ট গার্ড এসে হাজির হলো কটেজে গত রাতে গুলির শব্দ আর বাঘের গর্জন শুনেছে তারা তাদেরকে কি বলবে তা আগেই আলোচনা করে রেখেছিল শাম্বু আর ভুজবল ফরেস্ট গার্ডদের তারা বলল গতকাল রাতে কটের চত্বরে বাঘ হানা দিয়েছিল ডায়ার বাঘটাকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু শেষ রক্ষা হয়নি বাঘ তুলে নিয়ে গেছে ডায়ারকে ভোরের আলো ভালো করে ফুটতেই বনরক্ষীদের সঙ্গে ডায়ারের সন্ধানে বেরিয়ে পড়ল সাম্বরা দিনের প্রথম আলো ছড়িয়ে পড়েছে বনে কলকাকলির শব্দে মুখরিত চারদিক ঘাস বনের মধ্যে দিয়ে চলতে চলতে বিধ্বস্ত শাম্বর একসময় মনে হচ্ছিল গত রাতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা হয়তো নিছকই একটা দুঃস্বপ্ন ছিল তবে একটা কথা তার মাথায় কিছুতেই ঢুকছে না ঝোপের আড়ালে বাঘ আর হরিণের একসঙ্গে উপস্থিতি সম্ভব হলো কিভাবে বাঘ আছে জেনেও মারিচ কিভাবে প্রবেশ করলো সেখানে ঘন্টা দুয়ে খোঁজাখুঁজির পর একসময় বনের ভেতরে ডায়ারের দেহের কিছু অংশ মিলল তা দেহের অর্ধেকটাই প্রায় বাঘ খেয়ে গেছে দেহটা আবিষ্কৃত হওয়ার পর কিছু বনকর্মী সেখানে রয়ে গেল বাকিরা সাম্বদের নিয়ে রওনা হলো ফেরার জন্য গতকাল সকালে যে বাজ পড়া গাছটার নিচে মারিসকে গুলি করা হয়েছিল তার কাছ দিয়ে যাবার সময় হঠাৎ একজন ফরেস্ট গার্ড বলল গাছটার মাথায় শকুন বসে আছে কেন কিছু মরেছে নাকি বন্দুক উঁচিয়ে গাছটার দিকে এগোলো বনরক্ষীর দল তাদের অনুসরণ করল শাম্বু আর ভুজবল গাছের গুঁড়ির পেছনে মাছি ভনভন করছে বনরক্ষীরা সেখানে গিয়ে যা আবিষ্কার করল তা দেখে হতভম্ব হয়ে গেল শাম্বু সেখানে পড়ে আছে মারিচের মৃতদেহ কিন্তু এ দেহ তো অদৃশ্য হয়ে গিয়েছিল এখান থেকে একজন বনরক্ষী বলে উঠল আরে তো সেই মারিচ চোরা শিকারীরা মেরেছে দেহটা দেখে মনে হচ্ছে একদিন আগে মেরেছে এই দেখো কেমন ফুলে উঠে পচতে শুরু করেছে শরীরটা শাম্বু আর ভুজবল বাকরুদ্ধ মারিচের দেহটা যদি এখানেই পড়ে থাকে তবে কাল রাতে ডায়ারকে যে ঝোপের দিকে টেনে নিয়ে গেল সে কে বাঘটা ওখানে আছে জেনেই কি তাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল মায়াবী মারিচ তার মায়াবী শরীর বলেই বাঘটার সঙ্গে সহাবস্থান করতে পেরেছিল ঝোপের আড়ালে মারিচ মায়াবী রূপে তার মৃত্যুর প্রতিশোধ নিল কৌশলে হত্যা করল তার হত্যাকারীকে আর একটু হলে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল সাম্য পা টলছিল তার ব্যাপারটা বুঝতে পেরে একজন বনকর্মী তাকে ধরে ফেলে বলল চলুন চলুন চলুন চলুন আমার সাথে চলুন কটেজে ফিরে বিশ্রাম নেবেন হ্যাঁ হ্যাঁ চলুন জানি সব দৃশ্য অনেকের সহ্য হয় না ফেরার পথে ভুজবল চাপা স্বরে শাম্বর কানের কাছে শুধু একবার বলল বলেছিলাম না মারিচ মায়া জানে ও মায়াবী সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাহিনী মায়া মারিচ সাম্বর চরিত্রে অগ্নি ডায়ার মীর ফরেস্ট গার্ড পুষ্পল গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা গল্প পাঠে ভুজবল সিংয়ের চরিত্রে এবং পর্ব পরিচালনায় দ্বীপ শব্দগ্রহণ উপাসনা ধনী পরিকল্পনা সোম এবং শুভ শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাহিনী মায়ামারিচ সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স